بسم الله الرحمن الرحيم يا الله يا الله يا الله يا الله يا الله يا الله يا الله يا الله الله الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد باب بيع الثمار قبل أن يبدو صلاحها ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই কিতাবুল বুয়ের পঁচাশি নম্বর বাব এই বাবে একটা মাসলা আলোচনা করছেন সেই মাসালাটা হল বাগানের গাছের ফলাফল ফল ফ্রুট এগুলা বিক্রি করার বিধান কি আমরা সবাই জানি মদিনা শরীফে আনসারি সাহাবিরা তারা অনেক বাগানের মালিক ছিলেন পুরা মদিনা শরীফটা খেজুর বাগানে প্রসিদ্ধ মক্কা শরীফে খেজুর বাগান না থাকলেও মদিনা শরীফের ঐতিহ্য হইল খেজুরের বাগান খেজুরের গাছের উপরে ফল আসে সে ফলগুলোকে সেই জমানায় বেচা বিক্রি করার বিভিন্ন পদ্ধতি ছিল এই পদ্ধতির কারণে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম তাদের কিছু কাজকে পদ্ধতিকে বৈধতা দিয়েছেন আর কিছুকে অবৈধতা দিয়েছেন যেমন একটা সিস্টেম ছিল কিছু এক মন দুই মন খেজুরের বিনিময় কাছের উপরের কাঁচা খেজুরগুলো বিক্রি হইত তো এই গাছগুলোর ভিতরে যা খেজুর হবে রতাব এগুলাই এক মন তমর দিয়া খরমা খেজুর দিয়া এর বিনিময় করার সিস্টেম ছিল রসুলের পাক সাল্লাহ আলী ওসাল্লাম বললেন এটার নাম মোজাবানা আল্লাহ নবী সুস্পষ্ট বাধা দিলেন যে মোজাবানার কাজ চলবে না এটা একটা সুদ রিবা এটা সুন্নাভিত্তিক রিবা কারণ এদিকও খেজুর ওদিকও খেজুর খেজুরও মাপজুপ করা যায় ওজনী জিনিস পরিমাপ অনুযায়ী বেচা বিক্রি হয় তাইলে কাদারিয়া তাতা মাপজোপ করার ওজনী হওয়া এইটাও এখানে পাওয়া গেছে আবার এইটাও খেজুর ওইটাও খেজুর এক জিন্সের হইছে এক জিনসের যদি দুই বস্তু পরস্পর বিনিময় করা হয় তারা সমান সমান বিনিময় করতে হবে এক সামান্যটুকু ব্যাস কম করা যাবে না বেশি যেটা হবে সেটা সুদ হবে সুদি কারবার হয়ে যাবে এইটাও একটা সিস্টেম ছিল শরীয়তে এটাকে অ্যালাও করেনি কিন্তু আরো কিছু সিস্টেম ছিল যেখানে এখানে ইমাম বুখারি আলোচনা করতেছেন সেটা হলো অনেক সময় বাগানের ফলগুলো ক্রেতারা কিনে বিক্রেতা বিক্রি করে এমন সময় বিক্রি করে যখন বাগানে কোনো ফল দেখা যাচ্ছে না ফলের কলি পর্যন্ত বের হয়নি সেই যুগের লোকজন পুরা বাগানের ফলগুলো কিনে ফেলতেন কিন্তু গাছের উপরে কোনো ফল নেই ফলের নিশানাও নেই বর্তমান বাংলাদেশে এবং বিশ্বে অনেক জায়গাতে এখনো লিচু আম বাগানের ফল এইভাবে কিনা বেচার সিস্টেম চালু আছে এটা আজকে সিস্টেম না রসুলের যোগের থেকে এই সিস্টেম চালু ছিল আল্লাহর হাবিব বললেন কি বাইয়ে মাদুম পণ্য অনুপস্থিত এখনো অস্তিত্ব লাভ করে নাই এমন পণ্য বেচা বিক্রি করা যাবে না তোমরা পুরা বাগানকে ইজারা ভিত্তিক নিতে পারো লিজ নিতে পারো যে আমি এক মৌসুমের জন্য পুরা বাগানটা আপনার লিজ নিলাম এত টাকার বিনিময় এবার বাগানে ফল আসক কম আসক বেশ আসক সেটা তার ব্যাপার এটা বৈধ আছে এটা ইজারা লিজিং কিন্তু এটা কেমন কথা বাগানের গাছের উপরে ফল নাই তার অস্তিত্বও নাই বাগানকে সামনে লইয়া তুমি এই বাগানের ফল কিনবা কোথায় ফল এটা তো বাইয়ে মাদুম রসুল এই পদ্ধতিকেও না জায়েজ ঘোষণা করে দিলেন তাই সমস্ত ফকিরা বাগানে ফল আসার আগে ফলের ফুল কলি দেখানোর আগে বেচা বিক্রি করা বাগানের ফলকে মবি বানানো পণ্য বানানো এটা সম্পূর্ণ হারাম করেছেন সেই যোগীও হারাম এখনো হারাম কেয়ামত পর্যন্ত সেটা হারাম থাকবে এটা এক সুরত আরেকটি পদ্ধতি ছিল যে বাগানে ফল দেখা যাচ্ছে কিন্তু ফল নয় আসলে ফলের ফুল কলি দেখা যাচ্ছে এই কলিগুলো এখনো মানুষও খাওয়ার মতো না কোন পশুর খাদ্য দ্রব্য হওয়ার উপযুক্ত না যদি এমন কোনো বিষয় থাকে সেই অবস্থার ভিতরে রসুল বলছেন এটো বাইয়ে মাদুম তুমি বেচা বিক্রি করতেছ ফল ফল পাইলা কই ফুলে না দেখতেছ ফুল তো মুবি না পণ্য না ফল মুবি এইটা প্রথম তরিকা মতো পদ্ধতি অনুযায়ী এটাকেও রসুল সম্পূর্ণ হারাম করার দিচ্ছেন তিন নম্বর পদ্ধতি হইল গাছের উপরে কিছু কুসুম আসিয়া এরপরে ছোট ছোট ফল ধরা আরম্ভ করছে ফলগুলা এই পরিমাণ হইছে যে কমাস কম মানুষের খাওয়ার উপযুক্ত না হইলেও পশু ইত্যাদিকে কেটে কেটে খাওয়ানো যাবে বা মানুষ আচার ইত্যাদি কিছু এগুলা দিয়ে করা যাবে এটাকে বলা হয় ফল গাছের আগায় দেখা যাচ্ছে কিন্তু ফলগুলো কাবেলে এনতেফা মানে মানুষের উপকারে কোনো না কোনো অবস্থায় উপকারে আসতে পারে কিন্তু এখনো আশঙ্কা মুক্ত হয়নি কারণ ফল যখন গাছের আঘাতে আসে তখন ঝড় তুফান বিভিন্ন রোগ ইত্যাদির কারণে অনেক ফল নষ্ট হয়ে যায় গাছের আগায় সব ফল কিন্তু শেষ পর্যন্ত টিকসই হয় না এই যে টেকসই হওয়ার আগে যখন নষ্ট হওয়ার আশঙ্কা জড়িত আছে আবার মানুষে খাইতে পারে বা মানুষ না খাইলেও পশু ইত্যাদিকে খাওয়াইতে পারে এটা মাল হয়ে গেছে এটাকে বলে কাবুল এন্তেফা এই অবস্থায় এটা বাইশেরা জায়েজ আছে কি নাই বেচা কিনা বৈধ কি অবৈধ এটার ব্যাপারে এখানে রসুলের হাদিস আসছে এটাকে হাদিসের বাসায় বলে বাইয় সেমার কাবলা বুধু সালাহ অর্থাৎ গাছের উপরের ফলগুলো টিকসই হওয়া থেকে মুক্ত হওয়ার পূর্বে প্রবল সম্ভাবনা নষ্ট হয়ে যাওয়ার রোগে আক্রান্ত হওয়ার খাওয়ার অনুপযুক্ত হওয়ার জট তুফানে নষ্ট হওয়ার এই সময়ের ভিতরে এটার ব্যাপার রসুল বলছেন যে লা তোমরা এটা বেচা বিক্রি করিও না কাবলা দুয়া সালাহুহা যতক্ষণ পর্যন্ত এটা টিকসই না হবে পাকার উপযুক্ত না হবে কাছাকাছি না হবে এই বিপদ আশঙ্কামুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত এটা বেচা বিক্রি করিও না তাহলে প্রথম সুরত ছিল গাছের উপরে কোনো ফলও নাই কলিও নাই ফুলও নাই কিছু নেই কুসুমও নাই তখন এটা বাইয়ে মাদুম হারাম দ্বিতীয় পদ্ধতি ফুল টুল আসছে ফল দেখা যাচ্ছে না এটা এখনো খাওয়ার উপযুক্ত হওয়ার প্রশ্নই আসে না কাবলাল এনতেফা এটাও হারাম এটাও না যায় এই দুই পদ্ধতির একই হুকুম কিন্তু তিন নম্বর পদ্ধতি হইল ফলগুলো টিকসই হওয়ার আগের এবং খাওয়া দাওয়ার নিজের খাবার বা পশুর খাদ্য হওয়ার উপযুক্ত হওয়ার পরে এই ফলটা বেচা বিক্রি নিয়ে এখানে হাদিসের মধ্যে আছে পুরা হাদিস এখানে বয়ান করতেছেন লাম্মা কাসুরাতুল হুসুমতু যখন লাম্মা কাসুরাত এন্দাহুল হুসুমতফি জালিকা মানুষ যখন এইভাবে বেচা কিনা করত বেচা কিনা তো হয়ে গেছে যেদিন ফল কাটতে আসবে ফলগুলো বড় হওয়ার পর বিপদমুক্ত হওয়ার পর তখন ক্রেতায় দেখবে যে অনেক ফল যা আমি আইডিয়া করেছিলাম নষ্ট হয়ে গেছে আমার ধারণা ছিল বিশ টন হবে দেখা যায় এখন টিকসই মাত্র দশ টন বিশ টনের সম্ভাবনার উপরে এক লক্ষ টাকা উদাহরণস্বরূপ দিয়ে আমি কিনছিলাম এখন তো অর্ধেকে নামিয়ে আসছে আমার পণ্য তাইলে এই বেটার ফুল টাকা দিতে মালিককে কষ্ট হবে কারণ সে লুজার হবে লস যাবে সে চাবে না পূর্ণ টাকা আদায় করতে মালিক ছাড়বে না পূর্ণ আদায় না করিয়া বাগান থেকে ফল নিতে মালিকের যুক্তি হবে যে আমি যে তোমার কাছে বিক্রি করেছি তুমি জেনে শুনে কিনছ কয় টন কি হবে না হবে এটা আমার ব্যাপার না এক লাখ টাকা মূল্য হয়েছে এক লাখ টাকা দিতে হবে আমাকে তার যুক্তিও ঠিক আবার ক্রেতার জন্য সমস্যা হইল সে এত টাকা দিলে তো সে মাঠে মারা যাবে সেটা তো এর অর্ধেক দামও বিক্রি করতে পারবে না অনেক ফল নষ্ট হয়ে গেছে সে দিতে চাবে না হাদিসের মধ্যে আছে লাম্মা কাসুরাত লাম্মা فإذا جز الناس وحضر تقاضيهم قال المفتاح إنه أصاب الثمر الدمان أصابه مراد أصابه قسام آحات يحتجون بها فقال رسول الله صلى الله عليه وسلم لما كسرت عنده الخصومة في ذلك فإما لا فلا تبتعوا حتى يبدو صلاة الثمر كالمشورة يشير بها لكسرة خصومتهم এবার বায়ে মস্তরি ক্রেতা বিক্রেতা এই পদ্ধতিতে বিক্রি করার কারণে যে সময় টাকা দেওয়ার সময় পণ্য নেওয়ার সময় আসলো হাজারা টাকা জিহিম ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে গেল এবার মামলা মোকাদ্দামা চলে গেলেন সৈয়দুল মুসালিন হজরতের রসুল করিম সাল্লাহ ওসাল্লামের কাছে বারবার একের পর এক যখন এই বিবাদটা আসা আরম্ভ হইল তখন হুজুরে বুঝলেন যে কেন বিবাদ হচ্ছে যেহেতু আশঙ্কা মুক্ত হওয়ার আগেই ফলগুলা বিক্রি করা হয়েছে আর ক্রেতায় কিনে ফেলছে তার আশা ভরসা ছিল অনেক ফল হবে তাই টাকাও বেশি দিয়েছে এখন যেহেতু তার আশা অনুপাতে ফল টিকে নাই নষ্ট হয়ে গেছে তারও টাকা দিতে কষ্ট হচ্ছে দিতে চাচ্ছে না আবার ওরও দাবি বিক্রেতায় সারতেছে না এই জন্য এই বিবাদ তাই রসুল বলে দিলেন সাল্লাহ আলী ওসাল্লাম তোমরা যতক্ষণ পর্যন্ত টিকসই না হবে বিপদমুক্ত আশঙ্কামুক্ত না হবে ফলগুলো ওই সময় পর্যন্ত এই ধরনের তিন নম্বরের ফল বিক্রি করা এটাও আমি নিষেধ করলাম নিষেধের অর্থ জায়েজ নাই আচ্ছা তাহলে এই তিন নম্বর সুরটও না জায়েজ হয়ে গেল আর একটা চার নম্বর সুরত হাত্তা ইয়াবদুয়া সালাহুয়া গাছের উপরের ফল যখন পুরোপুরি পাকাপোক্ত হয়ে গেল আশঙ্কামুক্ত হয়ে গেল সব কিছু টিকসই হয়ে গেল এখন গাছের উপরে ফল দেখতেছে টাকার বিনিময় বেচা বিক্রি হইতেছে এটাকে রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম হাদিসের ইশারায় জায়েজ বলে বুঝাচ্ছেন হাত্তা ইয়াবদুয়া আর মানে যতক্ষণ টিকসই পাকার উপযুক্ত কাছাকাছি না হবে এর আগে বিক্রি করিও না এই হাদিসের বিপরীত অর্থ হইল যদি ওই পরিমাণ হইয়া যায় টেকসই হইয়া যায় তখন তোমরা বিক্রি করতে পারবা এটার অনুমতি আছে তাইলে গাছের উপরে বাগানে ফল ক্রয় বিক্রয় করার চারটি স্রোত রয়েছে একদম গাছের উপরে ফলের কোনো আলামত চিহ্নও নাই ফুল আসার এক মাস দুই মাস চার মাস আগে বিক্রি হচ্ছে জায়েজ নেই দুই নম্বর মাত্র ফুল এসেছে কলি দেখা যাচ্ছে মূল ফলটার অজুত এখনো আসে নাই আসলেও খাওয়ার উপযুক্ত না মানুষেরও না পশুরও না এটাও সব ফকিদের দৃষ্টিতে আল্লাহ নবীর হাদিস অনুযায়ী এটাও না যায় রইল খাওয়ার উপযুক্ত হইয়া গেলে মানুষের জন্যে অথবা পশুর জন্যে তাহলে যে কোনো পণ্য খাবার উপযুক্ত হইলে মানুষের এস্তেমালে ব্যবহারে আসলে এটাকে উন বলা হয় শরীয়তে আর বেচা কেনার জন্য মাল শর্ত পণ্য শর্ত এটাকে পণ্য ধরা যাবে আপ এই অবস্থায় যদি এই পণ্য ধরিয়া এটাকে বেচা কিনা করা হয় উপরোক্ত কারণে যেহেতু বায় মোস্তারি ক্রেতা বিক্রেতার ভিতরে একসময় ঝগড়া সৃষ্টি হবে ওই যখন জিনিস নষ্ট হয়ে যাবে মালিক যায়া বিক্রেতা ক্রেতা যায়া ফল নামাইতে চাবে এবং বিক্রেতায় সেই মাল বুঝাই দিতে চাবে টাকা নিয়া তখন একটা জগড়া সৃষ্টি হবে এই জগড়ার আশঙ্কার কারণে আল্লাহ রসুল বলছেন এটাও তোমরা করিও না এখানে হাদিসের মধ্যে একটা শব্দ আছে বড় চমৎকার কাল মৎস্য মৎস্যবারাতে ইউসিরু বিহা লেকাস্টাতে কুসুমতিহীন আল্লাহর নবী যে এটাকে নিষেধ করছেন এটা মশওয়ারা স্বরূপ যে এই কাজটা তোমরা আমার উপদেশ তোমরা গ্রহণ করিলে পরস্পর বায়ে মোস্তারি ক্রেতা বিক্রেতার মধ্যে বিক্রেতার মধ্যে কোন ঝগড়া বিবাদ সৃষ্টি হবে না এই হলো এই হাদিসের মোটামুটি সার সংক্ষেপ কথা আমরা যদি এই হাদিসের চারটি সুরতের ভিতরে পদ্ধতিগুলোকে ফেকি সরি আলোকে গবেষণা করি চার মাঝহের আলোকে তাহলে আমরা দেখতে পাই প্রথম দুইটা পদ্ধতির উপরে কোন মজহাবের একতলাপ নাই সমস্ত মজাবে ইমামরা এটা না জায়াজ হওয়ার উপরে ঐক্যবদ্ধ তাই এই দুইটা সুরত নিয়ে আমাদের আলোচনার প্রয়োজন নাই তিন নম্বর পদ্ধতি হইল যেটা টেকসই বধু ও সালা পাকা পোক্ত হওয়ার পূর্বে বিক্রি হয় আশঙ্কা মুক্ত হওয়ার পূর্বে বিক্রি হয় তবে এটা মাল মানুষ এটা কাজে লাগাইতে পারে খাওয়ার কাজে সিরিকা বানাইতে পারে অনেক কিছু বানায় কাঁচা আম দিয়ে উদাহরণস্বরূপ কিন্তু আশঙ্কা মুক্ত নয় যেটা এই হাদিসের মধ্যে আসছে এটার ব্যাপারে আসলে সাহাবা একরামের যোগের কথা স্মরণ করলে দেখা যায় গাছের এই ধরনের ফল বিক্রি করার আবার তিনটা পদ্ধতি ছিল স্মরণ রাখিও তৃতীয় পদ্ধতির আরো কয়টা পদ্ধতি তিনটা পদ্ধতি একটা পদ্ধতি ছিল ঠিক আছে আশঙ্কা মুক্ত হওয়ার আগে এটা মাল খাবার কাজে আসবে মানুষের উপকারে একজন লোক গিয়া কিনল বাগানের মালিক বিক্রি করল ক্রয় বিক্রি করার সময় বিক্রেতা শর্ত দিল আমি এই আমগুলো বিক্রি করতেছি লিচুগুলো এখনো পাকেও নাই এখনো ফুল টিকসই হয় নাই পুরা ইয়ে হয় নাই এখনো হতে যাচ্ছে নষ্ট হওয়ার আশঙ্কা এখনো আছে তুমি যদি কিনো তাইলে কিনার সাথে সাথে গাছের থেকে নামাইয়া ফলগুলো তুমি নিয়ে যাইবা তুমি ক্রেতা আমার বাগানকে তুমি সম্পূর্ণ খালি করে দিবা এটাকে শরীয়ত বলে বেসারতিল কাত এটা ফলগুলো কেটে নেওয়ার শর্তে আমি বিক্রি করলাম যদি এমনটি হয় শরীয়তের আলোকে এটা না জায়াজ হওয়ার কোনো কারণ নেই কারণ গাছের আগাতে উপরে আমি ফল দেখতেছি ফলটা হইল মাল মাল কাকে বলে মানুষ যার দ্বারা উপকৃত হইতে পারে নিজে খায়া উপকৃত হোক বা পশুর জন্য খাদ্য হোক এগুলা মাল বেচা কিনা হইতে পারে অতএব বস্তু অস্তিত্ব লাভ করার আগের বিষয় নাই পরের বিষয় মাল হওয়ার পর এটা এনতেফা এটার দ্বারা লাভবান হওয়ার উপযুক্ত হওয়ার পর কিনতেছে তাহলে এই বাইটা না যাজ হবে না আরো কি কেনার পরে শর্ত হইল নিয়ে যাবে এটা বাগানে ছেড়ে রাখবে না ফুল পাকা পর্যন্ত আরো দুই মাস বরং তখন যা কিনছে সেটা তার পণ্য মবি বিক্রেতার বিক্রেতাও সেটা বিক্রি করছে গাছের থেকে নামায়া তার ফলতে বুঝে নিবে এটার মধ্যে শরীয়তের আলোকে কোন উসুল কোন নীতিমালা পরিপন্থী কিছুই লক্ষিত হচ্ছে না এই জন্য চার মজাবের সকল ইমামরা এই পদ্ধতিকে কি বলছেন যা এজন বলছেন তাহলে আমরা ধরে নিতে পারি বর্তমান বাংলাদেশেও সেই নীলফামারিতে রাজশাহীতে চাপাই নবাবগঞ্জে আরও যেখানে যেখানে আমের বাগান লিচুর বাগান আছে সেই বাগানগুলো যদি কোনো ব্যবসায়ী কিনতে যায় মালিকে বিক্রি করতে যায় যদি কোন রকম ফল দেখা যাচ্ছে এখনো বিপদ আপদে কতটুকু থাকে না থাকে ঠিক নাই আশঙ্কামুক্ত নয় পুরাপুরি পাকার কাছাকাছি হয় নাই তবে এটাও কোনো না কোনো মানুষের উপকারে আসবে বা ওষুধের হইলে উপকারে আসবে পশুর হইলে উপকারে আসবে বা নিজেরা কিছু আচার বানিয়ে খাইতে পারবে এমন অবস্থায় কিনলে যদি সেটা কিশোরতে কিনে কেটে নিয়ে যাবে গাছের উপরে থাকতে দেওয়া হবে না এই শর্তে যদি বিক্রি করে এটা যায় আছে কিন্তু বর্তমান মানুষ কি এটা করবে এত দামি বস্তু আমের কি দাম সুস্বাদু ফল লিচু কত সুন্দর সুস্বাদু ফল আল্লাহর বিশ্বাস বড় নেয়ামত এটা বুঝি পাকার অনেক আগে একটু দেখা যাচ্ছে হয়তো ঘুরু খাইতে পারবে পশু খাইতে পারবে এটা মনে করি আর লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনে নিয়ে আসবে গাছ থেকে নামাই ফেলবে এটা অবান্তর এটা বাস্তব না যদি কেউ এরকম করে সেটা শরীয়তে কি হবে জায়েজ এই এক পদ্ধতি গেল দুই নম্বর পদ্ধতি হইল ক্রেতায় শর্ত দিল আমি আপনার বাগান থেকে আম লিচুগুলা কিনতেছি এত টাকার মূল্যে কমপ্লিট হয়ে গেছে বেচা কিনা তবে শর্ত হইল আমার এই ফলগুলো আপনার বাগানে গাছের উপর আরো দেড় মাস দুই মাস থাকবে যতক্ষণ পাকার কাছাকাছি না হবে আমি এটা নেব না আপনার বাগান আপনার গাছ সেই গাছে ফলটা থেকে যাবে এই শর্তে কিনলাম এটাকে শরীয়তের বাসায় বলে তার কে আলাল আসজার গাছের উপরে ফলগুলো থেকে যাবে আমি কাটব না কেটে নিয়ে আসবো না এই শর্ত যদি আরোপ করে তাইলে এই পদ্ধতিটা শরীয়তের আলোকে চার ইমামের প্রত্যেক ইমামের নজদিক এটা না যায় অবৈধ প্রশ্ন জাগে কেন অবৈধ এখানে দোষ কি কেটে নিয়ে গেল তো অনেক মূল্যবান সম্পদ নষ্ট হয়ে গেল গাছের উপরে থাকতে দিল মালিকে রাজি হলো মালিকের কোনো ক্ষতি নাই গাছের উপর ফল থাকলে সেও রাজি ক্রেতায় শর্ত দিল তাইলে এটাকে মূল্যবান বানায়া পুরা বানায়া পাকাপোক্ত করে পরে নিয়ে যাবে এতে এই শর্ত দিলে সমস্যা কোথায় এ একটা প্রশ্ন আছে সমস্যার জবাব হইল রসুল করিম সাল্লাম এই হাদিসে এই অধ্যায়ে এই সুরটার ব্যাপারে রসুল বলছেন যে লাউ আমার রসুল নিষেধ করছেন এইটাই হলো সমস্যা একটু আগে বলেছি কেন রসুল নিষেধ করেছেন এই পদ্ধতি বেচা বিক্রি হলে গাছের উপরে থেকে গেলে দুই মাস পর দেড় মাস পর যখন ফল নামানোর সময় আসবে এই দুই মাস দেড় মাসের ভিতরে যা নষ্ট হয়ে গেল ফসল কোথাও যদি বেশি আকারে নষ্ট হয় তখন কিন্তু ক্রেতায় পূর্ণ টাকা দিতে চাবে না জগরা সৃষ্টি হবে আর বাগানের মালিক ফুল টাকা ছাড়া সে ফল নামাইতে দিবে না যেটা রসুলের যুগে করছে ঘটনা তাই এবার বিচার যাবে মামলা হবে ঝগড়া হবে মুসলিম সমাজের ভিতরে এমন কোন লেনদেন যার দ্বারা মুসলমান মুসলমান পরস্পর সম্পর্ক বিচ্ছেদ হইয়া যায় দুশ্মনী এবং শত্রুতা সৃষ্টি হয় মামলা দেয়ান দরবার হয় ঝগড়া বিবাদ সৃষ্টি হয় এমন মোয়ামালাকে রসুল কি বলছেন না যায় বলছেন এই আশঙ্কার কারণে এটা কি না যায় হচ্ছে আমি এই ব্যাপারে কথা পরে আরো বিস্তারিত বলবো আগে মূল কথাটা আমরা ধরে নিচ্ছি এটা এতটুকু থাকুক এই ব্যাপারে আলোচনা একটু পরে আসতেছে আবার তো এটা মনে করি এটা সব ইমামের নজদিক অবৈধ না যায় দুই তিন নম্বর হইল বেচা বিক্রি হচ্ছে এই ফল কোন সিস্টেমে কোন সুরত এটা আশঙ্কা মুক্ত হওয়ার আগে আবার মানুষ তার থেকে উপকৃত হওয়ার উপযুক্ত হওয়ার পরে এই তিন নম্বর পদ্ধতি এটা যদি এমন করে বেচা বিক্রি হয় যে ক্রেতাও কোনো শর্ত দিল না বিক্রেতাও কোনো শর্ত দিল না বেচা কিনা হয়ে গেছে কমপ্লিট এখন ক্রেতায় যাইয়া বলে ভাই আপনার বাগানের উপরে আপনি অনুমতি দেন আমার ফলগুলো থাকুক পরে বেচা কিনা কন্ট্যাক্ট হওয়ার পরে অথবা বলল না এমনি গাছের আগে উপরে রয়ে গেল সেও না করল না বিক্রেতায় এই নামাই ফেলতে হবে এ বলল না আর এও শর্ত দিল না এটাকে বলা হয় মাঝামাঝি একটা পদ্ধতি যে কেটে নেওয়ারও শর্ত নাই আবার গাছের উপরে থাকবে তারও শর্ত নাই কিন্তু অটোমেটিকলি উভয় সন্তুষ্ট কোনো আপত্তি কারণ নাই উভয় সন্তুষ্টি চিত্তে গাছের উপরে থাকা গেল এই পদ্ধতিটা তিন মজহাবের ইমাম ইমামে মালিক ইমামে শাহি ইমামে আহমদ তারা এটাকে না জায়েজ বলেছেন আর আহনাবের ওলামায় কেরাম এই পদ্ধতিকে জায়েজ বলেছেন কি বলছেন ভাই কি বলছেন তিন ইমামের দলিল হইল যে নবী আল ইসলাম স্পষ্ট বলছেন লা যতক্ষণ পর্যন্ত এটা পাকবার কাছাকাছি না হবে আশঙ্কা মুক্ত না হবে তার বেচা কিনা করিও না তাহলে আপনি তো করতেছেন এখন এই হাদিসের কারণেই এই সুরটটাও না যায়জ গাছের উপরে থাকার শর্ত দিয়ে বিক্রি করলে যেমন না যায়জ হবে শর্ত ছাড়া যদি বিক্রি হয় আর গাছের উপরে থেকে যায় সে অবস্থায় ওইটা কি হবে না জায়জ হবে আহনাফ রাহে মাহমুল্লাহ হানফি মজাবের ফকিকন বলেছেন এটা জায়জ হবে কেন জায়জ হবে এই কেনটা ভালো করে বোঝার দরকার এই জন্যে যেহেতু এখানে মূল না জায়জের কারণ একটু আগে এই হাদিসি যেটা বলছে যে ঝগড়া বিবাদ সৃষ্টি হওয়ার মারাত্মক আশঙ্কা সেই জন্য বিজি নিষেধ করে দিয়েছেন আনাব বলেন ঝগড়া হওয়ার আশঙ্কায় শুধু নিষেধ করেন নাই বরং সেখানে আরো একটা শরীয়তের বিধান লঙ্ঘন হচ্ছে সেই বিধানটা হইল বাই বেচা কিনার ভিতরে এমন কোন শর্ত আরোপ করা যে শর্ত আরোপ করি শর্তটা বেচা কিনা লেনদেনের মূল আদর্শ পরিপন্থী হয় লক্ষ্য পরিপন্থী হয় এমন শর্ত যদি বেচা কেনায় আরোপ করা হয় রসুল স্পষ্ট হাদিস যা আমরা পূর্বে আলোচনা করেছি সেটা হলো যে সেই অবস্থায় বাইটাও বাতিল হয়ে যাবে শর্তও বাতিল হয়ে যাবে অর্থাৎ এই লেনদেন অবৈধ হবে তাইলে তিন তিন নম্বর পদ্ধতি গাছের উপরে ফল থাকার যে শর্তটা ছিল বুঝেন নাই সেটা ওই জন্য না যায় হয়েছে এখানে যেহেতু শর্তটা নাই গাছের উপরে আমি রাখবো দুই মাস পর্যন্ত পাকা পর্যন্ত এমন শর্ত এখানে দেওয়া হয় নাই শর্ত এটা যখন নাই তাহলে এই বাইকে কি বলা হবে জায়েজ বলা হবে তবে যেহেতু এরকম বাই করার কারণে ঝগড়া বিবাদের আশঙ্কা থাকে মামলা হয়ে যেতে পারে বাইরে বাইরে বিবাদ হইতে পারে এই আশঙ্কার কারণে এইটাকে মাকরু বলা হবে অপছন্দনীয় বলা হবে কিন্তু এটাকে না জায়জ বলার কোনো কারণ নাই তাহলে নতুন একটা বিষয় আপনারা বুঝতে পারছেন মনে হয় যে তিন মজাবের কথা হইল গাছের উপরে থাকা শর্ত দিলে এটাও না জায়েজ শর্ত না থাকলে এটাও নাজায়েজ কারণ এই অবস্থার ভিতরে যখন মাল বুঝে নেওয়ার সময় আসবে তখন ঝগড়া বিবাদ হবে বিতর্ক সৃষ্টি হবে কারণ ফল তো অনেক নষ্ট হয়ে যাবে তার আইডিয়ার বেশি যদি নষ্ট হয়ে যায় সে পুরা টাকা দিতে চাবে না এই যে একটা বিবাদ সৃষ্টি হবে এই বিবাদটা হইল না জায়েজের মূল কারণ এই বিবাদটা গাছের উপরে রাখার শর্ত করলে যেমন আছে শর্ত না করার পরে যদি গাছের উপরে থাকে তখনও কিন্তু এই সম্ভাবনা আছে এই কারণে দোনো সুরত না যায় আহনাব বলেন সূক্ষ্ম কথা ভালো করে স্মরণ রাখবা শুধু বিবাদ হবে এই জন্য না যায়জ নয় আরো মূল কারণ এখানে হইল এমন এক শর্ত আরোপ করা হয়েছে গাছের উপরে থাকবে আমার ফল দুই মাস পর্যন্ত এই শর্ত দিয়া যদি বেচা কিনা হয় এমন শর্ত এটা হয়েছে এই শর্ত এটা বাইশেরা লেনদেন বেচা কিনার আদর্শ পরিপন্থী কেন কেন বেচা কিনার আদর্শ কি আমি কিনলাম আপনি বিক্রি করলেন তাহলে বেচা কিনার লেনদেনের চাহিদা হলো পণ্য আমার হাতে আসবে আর টাকা আপনার হাতে যাবে এখন যে আমি শর্ত করি যে আমি কিন্তু এখন এই পণ্য নিব না আপনার মালিকানা বাগানে গাছের উপর আমার এই মালিকানা পণ্য এটা দুই মাস পর্যন্ত সেখানে থাকতে দেওয়া লাগবে এই কথা এটা বেচা কিনার আদর্শ পরিপন্থী শরতন মুখালেবুন লীল আকদি এমন শর্ত বেচা কিনার মধ্যে লাগানো যে শর্ত এটা বেচা কিনার লেনদেনের মূল চাহিদা পরিপন্থী হয় সেটার দ্বারা কি হবে নাহা রসুল্লাহ সাল্লাম ইসলাম বাইন ওয়া যেই বেচা কিনে ভিতরে এমন শর্ত আরোপ হবে যে শর্ত বেচা কিনার লেনদেনের আদর্শ পরিপন্থী লক্ষ্যবস্তু পরিপন্থী এমন শর্ত আরোপ করলে রসুল সম্পূর্ণ নিষেধ করেছেন রসুলের ওই হারিস অনুপাতে গাছের ফল যদি গাছের উপরে রাখার শর্ত দিয়া বেচা বিক্রি হয় এটা না জায়জ হয় এটা হল মূল কারণ ঝগড়া বিবাদের আশঙ্ক আছে এটা মূল কারণ না হইল এটা মোটামুটি একটা কারণ কথা বুঝে আসছে আপনাদের তাইলে দুই নম্বর পদ্ধতিতে গাছের উপরে থাকা শর্ত আরোপ করিলে মূল না যায়দের কারণ আহনাবের নদী কি ছিল শর্ত আরোপ করা তাই না শর্ত এটা ফাঁসে বাতিল শর্ত কিন্তু আইমাসাল আসার তিন ইমামের নজদিক তারা কি বলেছিলেন শর্তের কথা তারা বলেন নাই তারা বলছেন কি এটা মোনাজাত ঝগড়া বিবাদ হতে পারে এই জন্য আরাব বলেন কারণ দুইটা তো মূল কারণ সত্য আরোপ করা এটা মূল কারণ নয় একটা কথা মনে রাখবেন আনাব যে মূল কারণ নয় নয় বলি বলে তার দলিল কিন্তু এই হাদিসের মধ্যে বিদ্যমান দেখেন এই হাদিসের রসুল বলছেন ফালা তাপ্তাও হাত্তা ইয়াবদুয়া সালাহ সামর কাল মুশওয়ারতে ইউসিরু বিহা লেকাস্তাতে হুসুমতিহীন অর্থাৎ রসুল যে নিষেধ করছেন এটা মোশোয়ারা পরামর্শ স্বরূপ নিষেধ করছেন কথা বলে না এই নিষেধাজ্ঞা কিসের পরামর্শ স্বরূপ কাল মোশোয়ারাতি ইউশিরু বিহা লেখাস্তাতে হুসুমতিহীন খামাকায় কেন মুসলমানদের বিবাদিত বিতর্ক কেন সৃষ্টি হবে এই জন্য আমি পরামর্শ দিচ্ছা করিও না তাইলে এই হাদিসের নিষেধাজ্ঞার মূল কারণ ছিল কি বিবাদ হইতে পারে এইটা ঠিক আছে না কিন্তু এই নিষেধাজ্ঞাটা সরি নীতিমালার নিষেধাজ্ঞা নয় এটা রসুল্লাহ সাল্লাম পুরা জাতি মুসলিম জাতির অভিভাবক মুরব্বী হিসেবে তিনি পরামর্শ স্বরূপ দিয়েছেন এই কথাটা হাদিসের রাবি সুস্পষ্ট এখানে বোখারির মধ্যে কাল মশওয়ারাতে ইউসিরু বিহা লেকাস্টাতে হুসুমতেহিম হিমকে ইঙ্গিত করেছে তাই এটা আসল কারণ নয় এটা একটা পরামর্শ না করলে ভালো হবে কথা বোঝেন নাই এটা নিষেধাজ্ঞার কি আসল কারণ নয় কিন্তু না যায় কেন হইল আসল কারণ কি আহনাব বলেন আসল কারণ হইল এখানে বাই হচ্ছে এমন একটা শর্ত জড়ি দেওয়া হয়েছে যে শর্ত এটা বেচা কিনার মূল আদর্শের পরিপন্থী এই জন্য আল্লাহ তার্ক বেসার্থীর তারাক আল্লাহ যার গাছের উপরে থাকার শর্ত করলে না যায় হবে এখন যদি শর্ত না করে বলুন আমরা তিন নম্বর সুরতের মধ্যে আসি না আলোচনায় তিন নম্বর পদ্ধতি কি কেটে নেওয়ার শর্ত নাই গাছের উপরে রাখার শর্ত নাই বিনা বেলা শর্তে বিনা শর্তে বেচা কিনা কমপ্লিট হয়ে গেছে পরে মালিকের অনুমতি ক্রমে গাছের উপরে থাকতেছে তখন যেহেতু নফস বাই বেচা কিনার লেনদেনটা সত্যর সাথে জড়িত হয় নাই শর্ত বিহীন হয়েছে তাহলে এখানে মূল না জায়েজের কোনো কারণ নাই কথা বুঝতে পারছেন কিনা কে রসুলের মশওয়ারা যখন বাই না করা তাহলে যদি তুমি করো মশওয়ারার পরিপন্থী হবে তাই এটা মাকরু হবে কিন্তু বেচা কিনা সই হবে মাকরু হবে মানে অনুত্তম হবে বেচা কিনা সই হবে কারণ সব সময় বিতর্ক হওয়ার কোনো কারণ নেই কেরে বিতর্ক হওয়ার কারণ আছে কারণ বেচা কিনার সময় যে বল দেখো এখনো মাত্র গাছের উপরে ফসল ফলটা আসলো তুফান জট তুফান অনেক কিছুর আশঙ্কা আছে তুমি বুঝে শুনি কিন্তু আমার থেকে এটা নাও এত টাকা দিয়া পরে যদি বেশ কম হয় তুমি এখন একটা আইডিয়া করবে পরে আরেকটা হবে তখন আমার সঙ্গে ঝগড়া করতে পারবা না এমন করে কথাটা বলে দিলে তাহলে পরবর্তীতে যদি নাকি সব ধ্বংস হয়ে যায় তুফানে তখন সে বিক্রেতার টাকা না দিয়ে পারবে বিচারকরা বলবে ভাই তুমি মাল কিনছো বাগানের থেকে ফল কিনছো তোমার নসিব এখানে কিছু নষ্ট হয়ে গেছে নষ্ট হয়েই থাকে তুমি তো আইডিয়া করছিলে দুই মন হবে এটা পাঁচ মন নষ্ট হয়ে গেছে এতটুকু ব্যাপার এটার দায় দায়িত্ব কিন্তু বাই বিক্রেতা কেন উঠাবে এটা বিচার সুষ্ঠু আসবে কিনা তাইলে খুসুমত ঝগড়া হইলেও তার ফয়সলার ব্যবস্থা আছে তো আইন আদালত বিচার ব্যবস্থা দুনিয়াতে আছে তো তাইলে এই ঝগড়া কিন্তু মূল জিনিস এটা এটা হলো অযৌক্তিক ঝগড়া কি ঝগড়া অযৌক্তিক ঝগড়া এটার আদালত আছে আইন আছে এটার ফয়সলার কানুন আছে অতএব এই ঝগড়া বেশিক্ষণ চলবে না তার সব টাকা দিতেই হবে তার উচিত ছিল প্রথম থেকে সে এটা কম দাম দিয়া কিনে এত টাকা দিয়া না কিনা কারণ সে জানে না যে এই ফলটা নষ্ট হইতে পারে নষ্ট হওয়ার আন্দাজ করা যায় না আমি দুই মন বলতেছি আরো বেশি হইতে পারে এগুলা হোস সব ঠিকঠাক করে কিনার প্রথম থেকে দরকার ছিল এখন ঝগড়া করলে তো এই ঝগড়া যুক্তিসঙ্গত হইতো না কথা ঠিক না আমি ঠিক বলো কিন্তু যেহেতু রসুল বলেন ও মুসলমান আমার উম্মত কেন তোমরা ঝগড়া হবেই বা কেন ফয়সলা পরে হইয়া গেল বিচার পাইয়া গেলা আদালত ফয়সলা করবে বিচার ব্যবস্থা তোমাদেরকে মিলাই দিবে একটা ন্যায় সঙ্গত বিচার করে দিবে এর আগে ঝগড়াটাও না হোক এই আমার পরামর্শ হইল এই টাইমে তোমরা বেচা কিনা করিও না গাছের ফলগুলো আগে আশঙ্কা মুক্ত হোক পাকার কাছাকাছি হোক তখন বিক্রি করিব কথা বোঝেন নাই তাহলে এটা কেমন কেমন নিষেধ লা এই অবস্থায় বেচা কেনা করিও না এটা কেমন নিষেধ হারাম এই জন্য নিষেধ একদম বাই হবে না না যায় এরকম নিষেধ স্পষ্ট রাবি বলেন কাল মোশওয়ারাতে ইউসিরু বিহা কে লেকাসাতে হুসুমতিহিম বারবার ঝগড়ার মামলা আসতেছে হুজুরের কাছে এই কারণে রসুল মশওয়ারা স্বরূপ উম্মতকে এই কথাটা বলছেন